তারা খারাপ তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই সুতরাং হ্যাঁ, তাদের কিনে আমাদের ব্যস্ততা কেন না হ্যাঁ, এরকম হতে যদি দিতে থাকি তাইলে একদিন তো খারাপ কাজে ছেয়ে যাবে সমাজ তখন কি আমরা রক্ষা পাবো সেই ব্যাপারটাই হাদিস থেকে আমাদেরকে জানতে হবে রসুল আকরম সাল্লাহ ইসলাম একদা হজরত উম্মে হজরত হজরত জাইনাব বিনতে জাহাস রাদি আল্লাহ তাঁর স্ত্রী তার কাছে খুব আতঙ্কিত হয়ে তার কাছে আসলেন এবং বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আরব মিন শাররিন কাদ যে হ্যাঁ আপনার আরবদের জন্য ধ্বংস আপনার চলে আসছে ধেয়ে আসছে যে খুব সন্নিকটে তাদের জন্য অকল্যাণ হ্যাঁ সুতরাং তাদেরকে সতর্ক হতে হবে তিনি বলছেন ফুতি আহলিয়াদি যে আজকে দেখলাম ইয়াজুজ মাজুজকে যে দেয়াল দিয়ে আপনার আটকে দেওয়া হয়েছে সেখানে সেটাকে তারা এরকম খুঁড়ে ফেলেছে এতটুকু আন্দাজ তিনি ভাম এবং তার পাশের আঙ্গুল দিয়ে এরকম করে দেখিয়েছেন এতটুকু ছিদ্র বানিয়ে ফেলেছে তারা সুতরাং হ্যাঁ, তারা যদি ঢুকতে পারে তাহলে তো ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে তখন হজরত জাইনাব রাদিয়াল আতরানা একটা কথা জিজ্ঞাসা করলেন যেটা আমাদের এখন জানা দরকার বললেন যে ফকুলতু ইয়া রসুল্লাহ আনহলিকু ওয়াফিন যে আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মধ্যে তো ভালো মানুষ এখনও আছে সবাই তো আর খারাপ হয়ে যায়নি কিছু মানুষ খারাপ হয়ে গেছে তাই বলে কি আমাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হবে তখন রসুল বললেন নাম ইদা কেথুল খাবাস যে তোমাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে ভালো লোকগুলোর উপর বিপদ আসবে যদি আপনার খারাপটা বেড়ে যায় সুতরাং এখানে আসলে ভয়ানকতার ব্যাপার সেটা হচ্ছে আমরা খারাপ দেখলে যে খারাপকে চলতে থাকতে দিব তাইলে একসময় খারাপ যদি বেড়ে যায় তখন তো আমাদের অকল্যাণ হয়ে বসবে তখন তো বিপদ আসলে আমাদেরকে ছাড়বে না আমরা কি এমনি থাকি থেকে যাব যখন বিপদ আসবে তখন সবার উপরে আসবে কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসলে সেটা ব্যাপক আকারে আসে এই কারণে হ্যাঁ প্রত্যেক এলাকার যারা নেককার আসে তারা শুধু নেক করতে থাকবে আর খারাপকে খারাপের ভাবে বাড়তে দিবে সেটা চলতে পারে না বরং নেককারের দায়িত্ব হবে যে খারাপকে অবশ্যই কমিয়ে দেওয়ার চেষ্টা করা কারণ খারাপ বাড়তে থাকলে নিজেরও কি অকল্যাণ চলে আসবে নিজের হ্যাঁ ধ্বংস নিজেই হ্যাঁ নামিয়ে নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে এই কারণে চুপ করে থাকা চলবে না বরং অবশ্যই একে অপরকে চেষ্টা করতে হবে খারাপ থেকে দূরে রাখার জন্য যেন খারাপের সংখ্যা যেন বেশি না হয় খারাপ লোকের সংখ্যা যেন সমাজে বেশি না হয় খারাপ কর্ম যেন বেশি আপনার পরিচালিত না হয় সেটার প্রতি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দিন ওসল্লাহ আলবিন আহমদ ওয়ালা আলহি ওসাহি আজমাই